জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা দিনুল হক তথা সত্য দিন ইসলামকে পেয়েছি এবং কোরআনুল করিমের মতো মহাগ্রন্থকে পেয়েছি আমাদের হেদায়তের জন্য সম্মানিত উপস্থিতি আজ জুমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে অন্ধ অনুসরণ হারাম ইসলামে অন্ধ অনুসরণ হারাম করা হয়েছে তবে অন্ধ অনুসরণ করতে পারেন একমাত্র আল্লাহ সুবহান এবং তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দ্বিতীয় অন্য কারোর অন্ধ অনুসরণ করা যাবে না দলিলবিহীন কোনো কথা গ্রহণ করা যাবে না আল্লাহ সুবহান হুয়া বললেন ইত্তাবিহু তোমরা অনুসরণ করো ইত্তাবিহু তোমরা অনুসরণ করো মা উংসিলা ইলাইকুম রব্বিকুম যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহ বললেন তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে অবতীর্ণ করা হয়েছে আর তোমরা অনুসরণ করবে না আল্লাহ নিষেধ করলেন আর তোমরা অনুসরণ করবে না আউলিয়া ওই আল্লাহ সুবহান বিধানকে বাদ দিয়ে আল্লাহ সুবহান হুয়াকে বাদ দিয়ে অন্য কোনো অলি আউলিয়া অভিভাবক বন্ধু বা পীর বুজুর্গ মাসায়কদের অনুসরণ তোমরা করবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান বললেন কিন্তু শুনে রাখো যারা এই উপদেশটা গ্রহণ করে তারা খুবই সামান্য ব্যক্তি অর্থাৎ অল্প সংখ্যক লোক আল্লাহ সুবহান এই উপদেশ গ্রহণ করে থাকে বেশিরভাগ লোকের অনুসরণ করতে গিয়ে আমার এ জাতি পথভ্রষ্ট হয়েছে পথ থেকে বিচ্যুত হয়ে বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়েছে বিভ্রান্তির মধ্যে ঘুর ফাঁক ঘুর পাক খাচ্ছে এ জাতি অধিকাংশ লোকের অনুসরণ করতে গিয়েই ধ্বংস হয়েছে এ জাতি অধিকাংশ লোকের অনুসরণ করতে গিয়েই ধ্বংস হয়েছে তাই তো আল্লাহ বললেন অলিলাম্মা আমার এই উপদেশ গ্রহণ করে থাকে খুব কম সংখ্যক লোক কারণ অধিকাংশ লোকই কোরআন এবং সুন্নাকে মানে না অধিকাংশ লোকই কোরআন এবং সুন্নাকে মানে না কম সংখ্যক লোক কোরআন এবং সুন্নাকে মানে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটাকে গ্রহণ করো সেটার অনুসরণ তোমরা করো আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে আল্লাহ বললেন শাহরু রমাদান সুরাতুল বাকারা দুই নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বললেন এটা রমজান মাস এ মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন হুদাল্লিন নাস সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়েত নাস এটা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শন করার জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আর আল্লাহ সুবহান বললেন যে তোমরা এই কোরআনেরই অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটার অনুসরণ তোমরা করো আল্লাহ সুবহান পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই কোরআনের অনুসরণ করতে হবে আল্লাহ বলেছেন এ ব্যতি রেখে অন্য অন্য কোনো কিছুর অনুসরণ করা যাবে না অলিয়া উলিয়া বন্ধু বান্ধব পীর মুজর্গ মাসায়কের অনুসরণ করা যাবে না আল্লাহ বলেছেন আর খুব কম সংখ্যক লোক লোক এই উপদেশ গ্রহণ করে তাকে আল্লাহ বলেছেন এই খুব কম সংখ্যক লোক এই উপদেশ গ্রহণ করেন সুরাতুল আরাফ এর তিন নম্বর আয়াত এক শ্রেণীর লোক আছে টাইটেল দেখ থাকলেই হয় আলেমের মাদানি তারপরে আপনার ওই মিশরের আজহারি এরপরে দেওয়ান্দি এরপরে হাটহাজারি বিভিন্ন রকমের পিছনে টাইটেল লাগানো থাকলেই এত বড় বুজর্গ হয়ে যায় যার দলিল লাগে না কথা বললেই গ্রহণ করে নেয় মানুষ আজ আমরা আলেমদের অনুসরণ এমনভাবে করছি যে আমরা যে আলেমকে ভালোবাসি সে আলেম যদি একশোটা কথা বলে যদি সে নিরানব্বইটা সত্য কথা বলে একটা ভুলও বলে ফেলে ওই একটাকেও আমরা সত্য বলে গ্রহণ করতেছি দলিল কোনো প্রয়োজন মনে করছি না কিন্তু নিরানব্বইটা যেমন দলিলের ভিত্তিতে আমরা গ্রহণ করব ওই একটাকেও দলিলের ভিত্তিতেই গ্রহণ করতে হবে সই হোক না কেন মাদানী আলেম হোক না কেন হাটা আট হাজার মালে আলেম হতে পারে দাওয়াবন্দের আলেম হতে যারে আজহার বিশ্ববিদ্যালয়ের আলেম তাতে কিছু যায় আসে না দলিলবিহীন অন্য কারোর অনুসরণ করা যাবে না একমাত্র আল্লাহ এবং তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যতীত দলিলবিহীন কারোর কথা গ্রহণ করা যাবে না আল্লাহ সুবহানহু তাআলা সূরাতুন নাহাল 16 নম্বর সুরাতুন নাহালের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা জানো না তারা জেনে নাও ফাস আলু তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও ওই ব্যক্তিদের কাছ থেকে যারা কোরআন এবং সুন্না জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও যাদের জ্ঞান আছে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও ফাস আলু তোমরা জেনে নাও আহালা জিক্রে যারা জিকিরের আহাল পরিবার যারা জিকিরের জ্ঞান রাখে যারা কোরআন এবং সুনার তাদের কাছ থেকে তোমরা জেনে নাও যা তোমরা জানো না কিভাবে জেনে নিবে বিল বাইযিনাতি ওয়াজ-জুবুর বিল সুস্পষ্টভাবে অজুবুর কিতাবের দলিল প্রমাণ সহকারে কিতাবের দলিল প্রমাণ সহকারে সুস্পষ্টভাবে সেই বিষয়টা তোমরা জেনে নাও তাহলে আল্লাহ বললেন যে দলিল থাকলে জেনে নাও আল্লাহ বললেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো যে ব্যক্তি যেই ফতোয়া দেবে না কেন সেই ফতোয়া যদি তার সত্য টিকিয়ে রাখতে হয় দলিলের ভিত্তিতে টিকিয়ে রাখতে হবে দলিলবিহীন টিকিয়ে রাখা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা আলেমদেরকে আমাদের রবের স্থানে নিয়ে নিয়েছি আলেমরা যাই বলে আমরা তাই মেনে নিই মুফতি সাহ হোক বা কারি সাহ হোক বা মাদানি আলেম হোক শুধু টাইটেল থাকলেই তার কথা গ্রহণ করা যাবে না দেখেন আল্লাহ বললেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 9 নাম্বার সূরার 31 নম্বর আয়াতে বললেন ইত্তাখাযু আহবারহুম তারা গ্রহণ করেছে আহবারহুম তাদের আলেমদেরকে তাদের জ্ঞানী ব্যক্তিদেরকে তারা গ্রহণ করেছে অরহুবানাহুম তাদের দরবেশদেরকে তারা গ্রহণ করেছে যারা কিতাবের জ্ঞান নেই কিন্তু আল্লাহ ভীতি ও আল্লাহওয়ালা লোক এই সমস্ত দরবেশদেরকে তারা গ্রহণ করেছে আর রব হিসাবে মিংদু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেমদেরকে তাদের পুরোহিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে একথা যখন বললেন তিরমিজির থেকে তিরমিজির তিন হাজার পঁচানব্বই তার কিতাবে এটাকে এনেছেন আনহু তিনি বলতেছেন আলাইহি ওয়াসাল্লাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নিকটে এলাম কিন্তু আমার গলে তখনও স্বর্ণের ক্রুশ ঝুলতেছিল আমার গলায় তখনও স্বর্ণের ক্রুশ ঝুলতেছিল খ্রিস্টানদের যে চিহ্নটা আছে ক্রুশের সেই ক্রুশ স্বর্ণের আমার গলায় ঝুলতেছিল এমত অবস্থা আমি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকটে এলাম এরপরে রাসুল সাল্লাম বললেন আদি হে আদি শোনো ওয়াসান তোমার থেকে তোমার এই মূর্তিটাকে ছিঁড়ে ফেলে দাও তোমার থেকে এই মূর্তিটাকে তুমি ছিঁড়ে ফেলে দাও মূর্তিটাকে ছিঁড়ে ফেলার জন্য আল্লাহ নবী আদেশ করলেন ইত্রহ ওয়াসান হে আদি শুনো তোমার গলা থেকে তুমি এই মূর্তিটাকে ছিঁড়ে ফেলে দাও সম্মানিত উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ নাবি ক্রুশ ঝুলিয়ে রাখার কারণে এই ক্রুশটাকে ছিঁড়ে ফেলতে বললেন যে ওই যে মূর্তি তোমরা এটাকে ছিঁড়ে ফেলো আমাদের দেশে তো এক শ্রেণীর লোক আছে গলের মধ্যে মূর্তি রাখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে যাই হোক আল্লাহ সুবহান রসুল সাল্লাহ সাহাবি এই হাদিসটি বর্ণনা করতেছেন এবং বলতেছেন যখন রাসুল সাল্লাম আমাকে বললেন যে তুমি তোমার গলা থেকে এই মূর্তিটাকে ছিঁড়ে ফেলো অসামিয়া ফি ফি সুরাতিল ফি সুরাতি বার তখন আমি এই তাওবার এই আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম সুরাত তাওবার এই আয়াতটি আমি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তেলাওয়াত করতে শুনলাম তিনি বললেন আহবারহুম আরবাবাম মিন দুনিল্লাহ তিনি বললেন তারা গ্রহণ করেছে আর আহবারহুম তাদের আলেমদেরকে অরুহবানাহুম তাদের দরবেশদেরকে তারা গ্রহণ করেছে আর বাবাম রব হিসাবে প্রভু হিসাবে ইলা হিসাবে তারা গ্রহণ করেছে নিল্লা আল্লাহকে বাদ দিয়ে কিভাবে আলেমদেরকে দরবেশ বানালো একটু শুনে নিন একটু বুঝে নিন কিভাবে তারা তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে আলেম সাহেব রব বানিয়েছে কিভাবে সাধারণ পাবলিক কিছুদিন আগে এক ব্যক্তিকে আমি পান খেতে দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি পান খাচ্ছেন আপনি তো সলাত আদায় করেন পাঁচ অক্ত কিন্তু আপনি পান খাচ্ছেন জর্দা খান সে বললো যে হ্যাঁ জর্দা খাই তামলাম আপনি জর্দা খান জর্দা খাওয়া তো ঠিক না তা আপনি আপনার আলেমদের কাছে জিজ্ঞেস করেন না যে জর্দা খাওয়া যাবে কিনা তা সে বললো যে ভাই আমি আমার মুরব্বীদের সাথে কথা বলেছিলাম তাবলিক করে লোকটি এই লোকটি বলতেছে আমি মুরব্বীদেরকে নিয়ে বসেছিলাম যে আমাদেরকে তো পান খাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন করা হয় এটা কি করব তা মুরব্বীরা বলেছেন জর্দা খাইলে তো নেশা হয় না অল্প খাইলে তা এটা খাওয়ার সমস্যা নাই খাইতে পারবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ শুনো কাদেরকে বলেছেন আল্লাহ ঈমানদার যারা তাদেরকে বললেন শুনো إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ বললেন শুনে রাখো হে মুমিনেরা ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আংসব মূর্তি ওয়াল আজলামু লটারি রিজুম মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে শয়তানের কর্মকাণ্ড শয়তানের কাজ বুহু অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হতে পারবে কে বলল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ আল্লাহ খাম শব্দটুকু ব্যবহার করেছেন এই মদের জন্য আসলে জদ্দা কি মদ পানির মতো জদ্দা না এবার বুঝতে হবে খামরুন বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন খামর খামরুন মানে মদ আর এটা তাফসির যদি আপনি দেখেন এই খামরুনের তাফসির করেছেন কে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই তাফসির কারক কে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন ও আংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস হে নাবি আমি তোমার প্রতি এই জিকির অবতীর্ণ করেছি মানে কোরআন অবতীর্ণ করেছি কেন লিতু নাস যাতে করে তুমি মানুষকে এটাকে বিশাদভাবে বর্ণনা করে দিতে পারো এই খমর খমর শব্দের অর্থ মানুষ শুধু মদই বুঝবে কিন্তু এই যদ্দাও যে খমরের মধ্যে পড়বে তুমি এটা মানুষকে বুঝিয়ে দিতে পারো সুস্পষ্টভাবে তাদেরকে বলে দিতে পারো এই জন্য আমি তোমাকে নাজিল এই কোরআন তোমার উপরে নাজিল করেছি আল্লাহ বললেন তোমার উপরে এই কোরআন নাজিল করেছি মানুষকে তুমি বুঝিয়ে দিতে পারো এই জন্য তাহলে আমরা তাফসির কার থেকে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খুলুন ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশত নব্বই নাম্বার হাদিস তিন হাজার তিনশত নব্বই নাম্বার হাদিস ইবনু মাজা আন ইবনে উমারা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেকটি নেশা দ্রব্যই হচ্ছে মদ প্রত্যেকটা নেশা দ্রব্যই হচ্ছে কি মদ কুল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেকটি নেশা দ্রব্যই হচ্ছে মদ সেটা পানি জাতীয় হতে পারে শুকনা জাতীয় হতে পারে হেরোইন হেরোইন শুকনা না ইয়াবা ট্যাবলেট এটা কি শুকনা না এটাকে মানুষ হারাম বলতেছে অথচ যদ্দাকে হারাম বলে না আলেমরা খায় তো এই জন্য আলেমরা যা বলে তাই আলেমরা যা বলে ওরাও তাই কয় হ্যাঁ? আল্লাহর নাবি বলতেছেন যে প্রত্যেক নেশা দ্রব্যই হচ্ছে মদ হতে পারে সেটা শুকনা হতে পারে সেটা ভিজা প্রত্যেক নেশা দ্রব্যই হচ্ছে খমরুন মদ ও কুল্লু খমরুন হারাম আর প্রত্যেকটি খমর হচ্ছে হারাম প্রত্যেকটি মদই হচ্ছে হারাম প্রত্যেকটি মদই হচ্ছে হারাম এবার আসেন ওই যে পুরোহিত সাহেব আমাদের দেশের বুজার গানে দিন কি বলেছে অল্প খাই নেশা হয় না আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেকটি নেশাদ্রব্যই হচ্ছে হারাম প্রত্যেকটি নেশাদ্রব্যই কি হারাম কাসিরুহু যার অধিক খেলে নেশা হয় তার অল্প খাও কি হারাম যার অধিক খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম সম্মানিত উপস্থিতি যারা দশ বছর বিশ বছর ধরে জর্দা খাচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে এনে বলবেন একশো গ্রাম জর্দা একবারে খাও একশো গ্রাম জর্দা একবারে খাও দেখা যাবে যে খাইতে যদি খায় একটু যদি সে ভালো থাকে সুস্থ থাকে তাহলে তার জন্য এটা বৈধ হয়ে যাবে কারণ তার তো নেশা লাগে না তাও না একশো গ্রামের পরেও যদি আরো বেশি দিলে তার নেশা ধরে তাও এটা হারাম হয়ে যাবে তার জন্য আল্লাহ নবী কি বলেছেন যার অধিক খেলে নেশা হয় তার অল্প খাও কি হারাম এটা ইবনু মাজার হাদিস নাম্বার তিন তিন হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আলেমদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি আজকে আলেম একভাবে ফতোয়া দিচ্ছে কোরআন হাদিস একভাবে আছে আলেমের কথা থেকে আমরা গ্রহণ করতেছি কোরআন এবং হাদিসকে আমরা ছেড়ে দিচ্ছি তাহলে আমরা কাকে রব বানালাম আলেমকে রব বানিয়ে নিলাম আজকে মিলাদ পড়ে না আমাদের দেশে তিনশা চল্লিশ আর মিলাদ আছে না তিন দিনের দিন খাওয়ায় না এক মুফতি সাহেবের সাথে আমি কথা বললাম কিছুদিন আগে প্রসিদ্ধ একটা মসজিদের মুফতি প্রসিদ্ধ একজন মুফতি সাহেবের সাথে আমি কথা বললাম সে বলল এই যে মরার বাড়িতে যে খাওয়ানের অনুষ্ঠান করা হয় শ্রাদ্ধ যেটাকে বলা হয় বাংলা ভাষায় শ্রাদ্ধ বলা হয় এই শ্রাদ্ধের অনুষ্ঠান সে বলেছে যত পারে করুক আমি এর পক্ষে আছি আল্লাহ যদি আমাকে জাহান নামেও দেয় তাও আমার সমস্যা কোনো যায় আসে না তবু আমি এটার পক্ষে এই মুফতির কথা সম্মানিত উপস্থিতি এই মুফতি সাহেব এটার ফতোয়া দিয়েছে এটা বৈধ কিন্তু আপনার দলিলবিহীন ফতোয়া গ্রহণ করা যাবে না আল্লাহ নাবি কি বলেছেন এই ব্যাপারে আপনাকে জানতে হবে অন্ধ অনুসরণ করা যাবে না দলিল গ্রহণ করুন এটা বৈধ কিনা সহিউল বুখারির সহিউল বুখারির হাদিস নাম্বার হচ্ছে বারোশো বিরানব্বই এখানে আন ইবনে হুমার আন আবিহি উমার রাদি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ তার পিতা উমার উবনুল খত্তাব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করে বলেন আল যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নাবি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন আল মাইয়িতু ইউআযযিবু ফি কবরিহি মা বিমা নিহা আলাইহি আল মাইয়িতু মাইয়িত মানে কি মৃত্র ব্যক্তি আল মাইয়িতু মৃত ব্যক্তি লাশ বলা হয় না আমাদের দেশে লাশ আল মাইয়িতু মৃত ব্যক্তি ইউআযযিবু তাকে শাস্তি প্রদান করা হয় তাকে শাস্তি দেওয়া হয় কাকে শাস্তি দেওয়া হয় মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় ফি কবরিহি তার কবরের ভিতরে মৃত ব্যক্তিকে তার কবরের ভিতরে শাস্তি প্রদান করা হয় বিমা আলাইহি তার শোক অনুষ্ঠান করার কারণে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করার কারণে মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি প্রদান করা হয় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি প্রদান করা হয় তার শোক অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান করার কারণে আন জাবের ইবনে আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নারা তিনি সাহাবী নিহা মানিহা শব্দের অর্থ করেছেন কুন্না নারা আমরা মনে করতাম আল ইজতিমাহা একত্রিত হওয়াকে ইলা আহালিল মাইয়েতি মাইয়াতের বাড়িতে আমরা একত্রিত হওয়াকে মনে করতাম ওয়াসান আতাত্ত আমি এবং খাদ্য তৈরি করাকে মৃত ব্যক্তির বাড়িতে একত্রিত হলাম এরপরে খাদ্য তৈরি করলাম এটাকে আমরা মনে করতাম মিনানিয়া হাতি শোক অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান বুঝতে পেরেছেন রাসুল সাল্লাম এটাকে হারাম করেছেন কবরকে মৈয়াদকে শাস্তি দেওয়া হয় আর এই মুফতি সাহেব বললো যে এটা করলে আমার আরো ভালো কারণ কি ভালো কেন আল্লাহ বলেছেন সুরাত চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار ورهبان হে ইমানদার গণেরা শুনে রাখো ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান নিশ্চয় অধিকাংশ আলেম এবং অধিকাংশ দরবেশেরা হ্যাঁ ল্যাংটা ফকির আছে না গাছ ফকির আছে না শিকল ফকির আছে না বস্তা ফকির আছে না কত আছে অভাব নাই আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয় মিনাল আহবার অধিকাংশ আলেমেরা অধিকাংশ কারা আলেমেরা অরুহবান দরবেশেরা لا يأكلون الن- لا يأكلون أموال الناس بالباطل অধিকাংশ আলেমেরা এবং দরবেশেরা মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করে মানুষের সম্পদ কিভাবে বক্ষণ করে অন্যায় ভাবে বক্ষণ করে এই মুক্তি সাহেব মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান করতে গিয়ে কোথায় তার উপকার করবে তার ক্ষতি সাধন করে নিজের পকেটকে ভরার জন্য অন্যায়ভাবে আল্লাহর মানুষের সম্পদ ভক্ষণ করার জন্য এটার ফতোয়া জারি করে সে তার পেটকে ভরছে কিন্তু একবার চিন্তা করেনি যে এই শোকাহত পরিবারটির কি অবস্থা হবে এই মাইয়াতের কবর শাস্তি প্রদান করা হবে এটা কি তার জানা নেই একবার চিন্তা করেনি আর আমরাও মানুষ আমাদের বাপ মা মারা গেল আমাদের চাচা খুঁড়ো মারা গেল তাদেরকে আমরা কোথায় একটু শান্তি দিব দুনিয়াতে তো শান্তি দিতেই পারি নাই কবর যাওয়ার পরও শান্তি দেওয়ার কোনো সিস্টেম নাই ওখানেও যাতে করে আল্লাহ শাস্তি দেয় এই জন্য আমরা জরু জবাই করে মানুষকে খাওয়াবো আর ওদের আল্লাহর ফেরেস্তারা তাদেরকে মুগুর দিয়ে পিটাইতে থাকবে সম্মানিত উপস্থিতি অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকতে হবে আমরা অন্ধ অনুসরণ করতে করতে এক শ্রেণীর লোকে আমরা বলি যে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ কি ভুল করে গেছে বলি না আমাদের বাপ দাদা কি ভুল করে গেছে কথা আমরা বলে থাকি আমাদের বড় বড় আলেমেরা কি ভুল করেছে কথা আমরা বলে থাকি অথচ আল্লাহ সুবহান বললেন ইয়ে, যে ওয়াইদা আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তোমরা মানো আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো অলু তখন তারা বলে আলাইহি আনা আমাদের জন্য আর আমরা অনুসরণ করি বালনাত্তাবিহু বরং আমরা অনুসরণ করি মা আলফাইনা আলাইহি আবা আনা আমাদের বাপ দাদারা আমাদের দাদারা বাপেরা আমাদের গোষ্ঠীর পর্বে যারা ছিল তারা যা করেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা এটাই পালন করি আল্লাহ বললেন যে আওয়ালাউ কানা আবাউহুম যদিও তাদের বাবারা তাদের দাদারা তাদের পূর্বপুরুষেরা তারা কিছু জানতো না তাদের আকল ছিল না তাদের জ্ঞান ছিল না এবং তারা হেদায়তের পথেও ছিল না কে বললেন এটা আল্লাহ বললেন সুরাতুল বাকারা খুলেন একশো সত্তর নম্বর আয়াতে আপনারা পাবেন ইনশাল এরপরে সুরাম আয়দার একশো চার নম্বর আয়াতে আল্লাহ বললেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো ইলা মা আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে আল্লাহ কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন তাই ওই দিকে আসো যখন তাদেরকে বলো আসো কোরআন মানো কোরআনের দিকে আসো কোরআন কি বলছে দেখো ওয়াইলার রসুল এবং রাসুল কি বলেছেন আসো দেখো কোরআন এবং সুন্না অর্থাৎ কোরআন এবং হাদিস কি বলে এটা দেখো তোমরা গ্রহণ করো সেটা তখন কি বলে তারা কোরআন এবং হাদিসের দিকে যখন তাদেরকে ডাকা হয় এই বসো যখন তাদেরকে বলা হয় তা আলাউ আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে আসো ওয়াইলা রসুল এবং রাসুলের দিকে আসো তখন তারা বলে অলু ওয়াজাদনা হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা তখন তারা বলে যে আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি এটাই আমাদের জন্য কি যথেষ্ট আমাদের সমাজের লোকেরা বলে না যে বাপ দাদা যা করছে তাই করব ও মিয়া সাহ আপনি এত চালাক মানুষ এত চালাক ধর্মের ক্ষেত্রে যে বাপ দাদা যা করছে তার থেকে এক পাও সরে যাবেন না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত ব্যাকুব কিভাবে হলেন আপনি এত ছাগল কিভাবে আপনি হলেন আপনার আব্বা ছিল কৃষক আপনি হলেন ডাক্তার আপনার আব্বা ছিল একজন নিষ্ঠাবান ব্যক্তি আপনি হলেন একজন চোর ঠিকাদার আপনি চুরি করে করে মানুষের সম্পদ ভাবে কেন খেতে পারতেছেন এদিকে আপনি গরু চোরের মতো ব্যবহার করলেন আর কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে আপনি এত চালাক যা আব্বা যা করছেন তার একটু সরে যাবো না কেন এমন হলো আপনার আব্বা ছিল কৃষক আপনি হলেন ডাক্তার এদিকে তো বলতে পারতেন যে আমার আব্বা কৃষক ছিল আমি কৃষকই হব আমার আব্বা ছিল একজন সাধারণ পাবলিক আমি একজন সাধারণ পাবলিক আমি নেতা হওয়ার কোনো দরকার নেই আপনি কেন এদিকে চালাকি করলেন আপনি নিজেকে কি খুব জ্ঞানী মনে করছেন প্রকৃত জ্ঞানীকে কোরআন খুলুন প্রকৃত জ্ঞানীকে কোরআন খুলুন আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু আলবাব প্রকৃতপক্ষে জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে প্রকৃত জ্ঞানী কারা আল্লাহ বলছেন উনচল্লিশ নম্বর সুরাতু জুমার সতেরো এবং আঠারো নম্বর আয়াতে খুলে দেখবেন আজকে এই বাসায় যে আপনারা সতেরো এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জ্ঞানীদের পরিচয় সামান্যভাবে আল্লাহ বলে দিয়েছেন জ্ঞানীদের পরিচয় কি জ্ঞানীরা কেমন হবে ডাক্তার হলেই জ্ঞানী হবে কিনা বাংলাদেশ ভার্সিটিতে লেখাপড়া করলেই জ্ঞানী হবে কিনা এই স্ট্রাকচার এখানে দেওয়া আছে এই বর্ণনা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন জ্ঞানী কাকে বলে আপনি যখন ধর্মের কথা বলা হয় তখনই আপনার বব দাদারা যা করছেন এটা মেনে নেবো কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কেন মানেন না আপনার আব্বা তো ঘুষ খায় নাই আপনি কেন খান আপনার আব্বা তো ফাঁকি দিয়ে কারো কাছে টাকা নেয় নাই জমি নেয় না আপনি কেন নেন এদিকে খুব বল ছেজে গেলেন আপনি আর ওদিকে আপনি খুব চালাক ব্যাপারটা কি আফসোস আল্লাহ বললেন সুরাতুল লুকমান একুশ নম্বর আয়াত খুলুন একত্রিশ নম্বর সুরা লুকমানের একুশ নম্বর আয়াত আল্লাহ বললেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে মেনে নাও কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআনকে তোমরা মানো তখন তারা বলে আর আমরা তো সেই জিনিসেরই অনুসরণ করি আমাদের বাপদাদারা যা করত ওটাই আমাদের জন্য যথেষ্ট বাপদাদাদেরকে যা করতে দেখেছি তাই আমরা করবো তাতে আমার আমাদের যাওয়া হবে এরকম বলে অনেকে আমি শুনেছি আল্লাহ বললেন আওয়ালাউ কানা যদিও আবা উহুম আওয়ালাউ কানা শয়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর যদিও শয়তান তাদের বাপ দাদাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ডাইকে ডাইকে তারাও কি সাথে সাথে যাবে বাপ দাদা জাহান্নামে শয়তান ডাইকে নিয়ে যাচ্ছে তারাও কি সাথে সাথে যাবে কখনো না সম্মানিত উপস্থিতি আমি বাড়াবো না বক্তব্য প্রায় শেষের পর্যায়ে আল্লাহ বললেন যে আমরা নেতাদের অনুসরণ করি না নেতাদের অনুসরণ তো আমরা করি নেতারা যা বলে তাই এ ব্যাপারে ইসরা ইব্রাহিমের মধ্যে সুন্দর আলোচনা আছে আমি এখানে সামান্য একটু আলোচনা করব যে দেখেন আমরা নেতাদেরকে অনুসরণ করে আজ পথভ্রষ্ট হচ্ছি আমাদের বাপদাদাদের অনুসরণ করে আমরা পথভ্রষ্ট হচ্ছি এমন বোকামি করবেন না ইব্রাহিম আলাই সালাতাম যদি তার বাপের অনুসরণ করত তাহলে কি সে কোরআনের পাতায় তার নাম থাকতো কোশ্চিন কালেও না ইব্রাহিম আলাহ সাল্লাম দেখেছিল যে আমার জাতি সবাই মূর্তি পূজা করতেছে আমার জাতি মূর্তি পূজা করে আর আমাদের দেশেরা গোরের পূজা করে ওই সময় করতো মূর্তির পূজা আর আমরা করি কার পূজা গোরের পূজা কবরের পূজা ওরা রাখতো উপরে আর আমরা রাখি নিচাই ওরা রাখতো উপরে আর আমরা রাখি কোথায় নিচাই কাজ একই ওরাও সেজদা দিত আমরাও সেজদা দেই আমি বানানো কোনো কথা বলি না আমার কাছে দলিল আছে চলেন আমার সাথে খান খান জাহানে আমি যাইনি খান জাহানে যাইনি আমি শাহজালাল শাহ পরান বাইজিৎ বস্তামি শাহ তারপরে আপনার শাহ শাহ আলী সহকারে প্রায় আমি তিরিশ চল্লিশটা মাজারে আমি ভ্রমণ করছি সেখানে কি হয় কি কীর্তিকার হবে ল্যাংটাশার মাজারে যান আমাবস্যার দিনে যান দেখেন ওইখানে কি একটা কবরের জায়গা আছে ফাঁকা ওইখানে দুই রাকাত করে নামাজ পড়ে একজন যায় একজন আসে একজন যায় একজন আসে গাজাও খায় আল্লাহর অলি আবার গাজা খায় হারাম করেছেন আল্লাহ গাজা খায় আবার কাজ আমি আল্লাহর অলি কত বড় শয়তান যে আল্লাহর নামে এটা মিথ্যা অপবাদ দেয় যাই হোক আল্লাহ বলতেছেন অকলু রব্বানা ইন্না তারা বলে রব্বানা হায় আমাদের রব হাই আমাদের পালন কর্তা আমাদের সৃষ্টি কর্তা নিশ্চয় আমরা অনুসরণ করেছিলাম আমাদের নেতাদেরকে আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করেছিলাম আনা আমাদের বাপ দাদা পিতৃপুরুষদেরকে আমরা অনুসরণ করেছিলাম ফলে কি লাভ হয়েছে ফলে লাভটা কি হয়েছে আল্লাহ ওই ব্যক্তি বলতেছেন ফলে তারা আমাকে আল্লাহ তোমার পথ থেকে বিচ্যুত করেছে তোমার পথ থেকে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে গুমরা করে দিয়েছে ফলে লাভ এতটুকু হয়েছে আমরা অনেকে বলি যে অধিকাংশ লোক কি ভুল করে বলি না আল্লাহর কোরআন থেকে দলিল গ্রহণ করুন অধিকাংশ লোকের অনুসরণ করা হারাম অধিকাংশ লোকের অনুসরণ করা হারাম আল্লাহ বললেন যদি তুমি হে নবী মোহাম্মদ সাল্লাম শুনে রাখো তুমি যদি জমিনের অধিকাংশ লোকের অনুসরণ করো আপনি দূরে কাজ সালাত আদায় করে বসেন অধিকাংশ লোক যা করে তুমি যদি সেটা করো অধিকাংশ লোক যা করে তুমি যদি সেটা করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে আল্লাহর পথ থেকে তোমরা গুমরা করে দিবে কে বললো আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছেন আরে অধিকাংশ লোক ধারণা ছাড়া কথা বলে না ধারণার উপরে কথা বলে কিসের উপরে ধারণার আপনি একজন আপনি একজন একটা ফতোয়া জিজ্ঞেস করবেন সে কিন্তু কোরআন হাদিস জানে না কিন্তু একটা ফতোয়া আপনারা দিয়ে দেবে কেন দেবে কিভাবে দেবে সে কোরআন হাদিস জানে না সে আপনার ফতোয়া দিচ্ছে কেন কিভাবে দিচ্ছে সে মনে করতেছে যে এটা ভালো হবে তাই এটা বলে দিচ্ছে ধারণার উপরে ভালো মনে করে সে আপনাকে বলতেছে আসলে কি ধারণার উপরে বলা ঠিক কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাকে বলবে উত্তর দিবে এটাই হচ্ছে ঠিক মানুষ করে আমিও করি এটা কি ঠিক না কোরআন এবং সুন্না কি বললে এটাই হচ্ছে ঠিক সারা পৃথিবীর মানুষ একদিকে কোরআন এবং সুন্না যদি একদিকে হয় ওই একজন যদি কোরআন এবং সুন্না মানে ওই একজনকেই অনুসরণ করতে হবে বাকি সব কি বাদ আল্লাহ বলতেছেন যে তারা ধারণা করে তো বলেই যে ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন আর তারা মিথ্যা কথা ছাড়া বলে না কি বলে তারা মিথ্যা কথা বলে আন্দাজে কথা বলে তারা এলগিন ছয় নম্বর সুরা আর নামের একশো ষোলো নম্বর আয়াত আপনার খুলে দেখুন এবার আসেন আল্লাহর পথ কোনটা আল্লাহ তো বললেন যে আল্লাহর পথ থেকে তোমাদেরকে তারা বিচ্যুত করবে আল্লাহর পথ কোনটা একটা হাদিস পেশ করে আমি ইনশাল্লাহ আপনাদের শেষ করে দেবো সময় নেব না আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছেন যে কুননা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলাম আমরা কার নিকটে ছিলাম নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকটে ছিলাম তিনি একটা দাগ দাগ টানলেন তিনি একটা দাগ এভাবে সোজা করে একটা দাগ টানলেন সোজা পুরো সোজা একটা দাগ তিনি টানলেন টানার পরে এই দাগের ডান পাশে দুটি দাগ টানলেন সোজা যে দাগটা টানলেন এই দাগের ডান পাশে দুটি দাগ টানলেন এরপরে ও খত্তা খত্তাই নে আইয়া সাওয়ারিহি এবং ওই বাম পাশে দুটি দাগ টানলেন বাম পাশে কয়টি টানলেন দুটি টানলেন সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খত্তাল ফিল খত্তিল আউসাতি এরপরে তিনি ওই যে মাঝের যে দাগটি টেনেছে প্রথম সোজা এই দাগের উপর হাতটি রাখলেন ওই দাগের উপরে হাত রাখার পরে তিনি বলতেছেন ফাকাল হাদিহি হাদা সাবিলুল্লাহ এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ কে তাফসীর করছেন রাসুল সাল্লাম আল্লাহর পথের তাফসির করতেছেন আমার মুখের কথা নয় আমি শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি রাসুল সাল্লাম ওই সোজা দাগের উপর হাতটি রেখে বললেন যে এই যে দেখো এই যে এই যে দেখো এটাই হচ্ছে আল্লাহর পথ এটা কার পথ আল্লাহর পথ সুম্মা তালা এরপরে তিনি তেলাওয়াত করলেন হাজিহিল আয়াতা এই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আল্লাহ বললেন ওয়া আন্না হাযা সিরাতি আর নিশ্চয়ই এই যে দেখতেছ পথটা এটা হচ্ছে আমার পথ মুস্তাকিমা সোজা সরল সোজা পথ এটা আমার কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যে এই যে যে পথটা দেখতেছো এই যে যে পথটা আমার নামই তোমাকে দেখাচ্ছে এই পথটাই হচ্ছে সোজা সরল আমার পথ অতএব তোমরা এই পথের অনুসরণ করো অতএব তোমরা এই পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউল সুবুল এবং তোমরা এই যে আশেপাশে যে দাগগুলো আছে এই দাগের অনুসরণ করো না তোমরা এই সোজা দাগের অনুসরণ করো আশেপাশে যত দাগ আছে এগুলোর অনুসরণ করো না এই আশেপাশের দাগের অনুসরণ করো না আল্লাহ বললেন যদি তোমরা আশেপাশের দাগের অনুসরণ করো তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে তারা বিচ্যুত করে দিবে আল্লাহর পথ থেকে তারা সরিয়ে দিবে আপনি ঢাকা যাওয়ার সোজা পথ আছে আছে না একটা এখন সোজা পথ থেকে যদি ঘুরেন খালি হবে যেতে পারলেও কতটা কঠিন আল্লাহ সুবহান এটা হচ্ছে আপনার ইবনু মাজার হাদিস এগারো নম্বর ইবনু মাজার এগারো নম্বর হাদিস এবং যে আয়াতটি এটা হচ্ছে ছয় নম্বর সুরাহ নামের একশো তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবহান আমাদেরকে সরিল সরল এবং সঠিক পথ আমরা বলি না ইহদিনা সিরতল মুস্তাকিম প্রত্যেক সলাতেই আমরা বলি আল্লাহ আমাদেরকে সরল সরল সোজা পথ দেখাও কিন্তু এই পথটা দেখানোর জন্য তো আমাদের চেষ্টা করা লাগবে ভাই এই জন্য অন্ধ অনুসরণকে ত্যাগ করতে হবে ইসলামে অন্ধ অনুসরণ হারাম করা হয়েছে একমাত্র আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম ব্যতীত কারোর অনুসরণ করা যাবে না অন্ধভাবে আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক এবং আমরা সঠিক ও সরল পথে যেন আমরা থাকতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে নায়ত করুক আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك